জিবরিল হাফিজাহুল্লাহর সংক্ষিপ্ত পরিচয় এবং এই সিরিজের সংক্ষিপ্ত বিষয়বস্তুর ব্যাপারে অবগত হয়েছি এরপর দ্বিতীয় পর্বে আমরা সংক্ষিপ্ত ভূমিকা এবং জিলহজের প্রথম দশ দিনের তাৎপর্যের ব্যাপারে জেনেছি তৃতীয় পর্বে আমরা জেনেছি আমাদের সালাফগণ কিভাবে এই দশ দিনকে কাজে লাগাতেন এবং আমরা আরও জানার চেষ্টা করেছি দিলহজের এই দিনগুলো কি রমাদানের শেষ দশ দিনের চাইতেও উত্তম কিনা সে ব্যাপারে এখন আমরা এই সিরিজের চতুর্থ পর্ব শুরু করছি এ পর্বে আমরা আলোচনা করব জিলহজের এই প্রথম দশকে আমরা কি কি আমল করতে পারি সে ব্যাপারে প্রথমত আমরা যে আমলটি সবচেয়ে বেশি পরিমাণে করতে পারি তা হলো আল্লাহ জিকির অন্তরে এবং মুখে আর এই দশকের গুরুত্বপূর্ণ জিকিরগুলো হলো বেশি পরিমাণে তাহলিল তাকবীর তাহমিদ এবং তাসবিহ পাঠ করা আর আমরা ইতিপূর্বে জেনেছি যে তাহলিল হলো বলা তাকবীর হলো আল্লাহু আকবর বলা তাহমিদ হলো আলহামদুলিল্লাহ বলা আর তাসবি হলো সুবহান আল্লাহ পড়া আহমদ এবং আত্মাবারানি আবদুল্লাহ ইবনু আমর রদিয়াল্লাহ আনহু হতে বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেন আল্লাহর দৃষ্টিতে এই দিনসমূহ অর্থাৎ জিলহাজের প্রথম দশ দিনের চাইতে মর্যাদাপূর্ণ দিন আর নেই এবং এই দিনগুলোতে করা ইবাদতের চেয়ে প্রিয় ইবাদত আর নেই সুতরাং এই দিনগুলোতে বেশি বেশি করে তাহলিল তাকবীর এবং তাহমিদ পাঠ করো হাদিসটি রয়েছে মুসনাদ আহমদে সোয়াইবুল ইমান তিন হাজার চারশো চুয়াত্তর নম্বর হাদিস এবং আহমদ শাকির রহমাহুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন এরপর যে জিকিরটি আমাদের বেশি পরিমাণে করা প্রয়োজন তা হলো ইস্তেকফার করা আল্লাহর নিকট গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করা আস্তা গফিরুল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আসাল্লাম বলেন শেষ বিচারের দিন কেউ যদি নিজ আমল নামা হাতে পেয়ে সন্তুষ্ট হতে চায় তাহলে সে যেন বেশি বেশি ইস্তেকফার করে আর ইস্তেকফার কেবল নিজের জন্যই সীমাবদ্ধ রাখবেন না বরং পুরো উম্মাহর জন্য ইস্তেকফার করুন কেননা রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কেউ যদি পুরো উম্মাহর জন্য ইস্তেকফার করে তবে সে উম্মাহর প্রত্যেকের জন্যই নেকি পেয়ে যাবে তাই পড়া যেতে পারে এরপর গুরুত্বপূর্ণ জিকির হল রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের উপর সলাৎ ও সালাম পেশ করা যখনই কেউ রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ে তখন একজন ফিরিস্তা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন যে অমুকের ছেলে অমুক আপনাকে সালাম দিয়েছে আর যখনই আপনি রাসুল্লাহি সাল্লাহ আলহিহাসাল্লামের উপর সলাৎ ও সালাম পেশ করেন তখন একজন ফেরেস্তাও আপনার উপর সালাম পেশ করে থাকে আর কারোর জন্য ফেরেস্তাদের সালাম হলো আল্লাহর কাছে সেই ব্যক্তির জন্য ক্ষমা চাওয়া জিকিরের ক্ষেত্রে সহি হাদিসে বর্ণিত তাসবিহগুলো অধিক পরিমাণে পাঠ করা আসলে এই তাসবিহগুলো সবসময় আমাদের অন্তরে ও জিব্বায় থাকা উচিত তবে দিলহজের এই দিনগুলোর জন্য এগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ যখন কেউ সকালে গাড়িতে করে কাজে যায় কিংবা বিকালে অফিস থেকে ফিরে অথবা কোনো লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার সময় অথবা কেউ যখনই একটুখানি অবসর পায় তখনই তার উচিত আল্লাহ জিকির করা আবু হামজা আল বাগদাদি রহমাহুল্লাহ বলেন আপনার পক্ষে এটা দাবি করা অসম্ভব যে আপনি আল্লাহকে ভালোবাসেন কিন্তু আপনি একাগ্রভাবে আল্লাহর প্রশংসা করছেন না আর এটা অসম্ভব যে আপনি এক নাগারে আল্লাহর প্রশংসা করছেন কিন্তু এর মিষ্টতা এই জীবনে উপলব্ধি করছেন না আর এটা অসম্ভব যে আপনি আল্লাহর প্রশংসা করে জীবনে মিষ্টতা উপলব্ধি করছেন কিন্তু আপনি তাকে ব্যতীত অন্য কোনো কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন সবসময় আল্লাহ আজ্লার প্রশংসা করতে না পারা মূলত মুনাফিকের লক্ষণ এর নিজের মাঝেই রয়েছে বিপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন أعوذ بالله من الشيطان الرجيم وإذا قاموا إلى الصلاة قاموا كسى لا يراءون الناس ولا يذكرون الله إلا قليلاً ওরা অর্থাৎ মুনাফিকেরা যখন সলাতে দাঁড়ায় তখন দাঁড়ায় অলসভাবে লোক দেখানোর জন্য আর ওরা আল্লাহকে খুব কমই স্মরণ করে থাকে সুরা নিসা আয়াত সংখ্যা একশো বিয়াল্লিশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মুনাফিকেরা খুব কমই আল্লাহকে স্মরণ করে থাকে ইবনু আব্বাস আল্লাহ আনহু বলেন আল্লাহ আজাল্লাহ সকল এবাদতের সীমা নির্ধারণ করে দিয়েছেন এবং অজুহাতেরও সুযোগ রেখেছেন একমাত্র ব্যতিক্রম হল জিকির জিকিরের কোনো নির্ধারিত সময়সীমা নেই নেই কোনো নির্দিষ্ট পরিমাণ আর নেই কোনো অজুহাত আল্লাহ আজ্লাহ বলেন فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم তোমরা আল্লাহকে স্মরণ করো দাঁড়ানো বসা এবং শয়ন অবস্থায় সুরা নিসা আয়াত সংখ্যা একশো তিন তাকবীরের ব্যাপারে যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হলো জিলহজের প্রথম দশ দিনে পুরুষদের তাকবীর হবে সশব্দে এই দশ দিনে তাকবীর তাহমিদ তাহলিল এবং তাজবিহ পড়া হলো সুন্না আর এই সময়ে ঘরে বাইরে মসজিদে রাস্তায় যেখানেই আল্লাহর স্মরণ জায়জ রয়েছে সেখানেই সশব্দে আল্লাহ আজ্লার জিকির এবং বরত্ব ঘোষণা করা হলো উত্তম ইবাদত পুরুষেরা এই জিকিরগুলো করবে সশব্দে আর নারীরা করবে নীরবে এই আমলের দলিল হলো পূর্বে উল্লেখিত আয়াত ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في ايام معلومات على ما رزقهم من بهيمه الانعام যেন তারা নিজেদের কল্যাণের স্থানসমূহে হাজির হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু থেকে যে রিস্ক দিয়েছেন তার উপর নির্দিষ্ট দিনসমূহে আল্লাহর নাম স্মরণ করতে পারে সুরা আল হাজ আয়াত সংখ্যা আঠাশ আর অধিকাংশ আলিমগণ এই বিষয়ে একমত যে আয়াতে উল্লেখিত নির্দিষ্ট দিনগুলো হলো জিলহজের প্রথম দশ দিন তাকবীরে যুক্ত হতে পারে এই শব্দগুলো আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যান্য তাসবিহগুলো যুক্ত হতে পারে আজকের যুগে তাকবির তো পরিণত হয়েছে এক ভুলে যাওয়া সুন্নাহতে বিশেষত এই সময়ে অর্থাৎ জিলহজের এই প্রথম দিনগুলোতে এই সুন্নাহটি এতই হারিয়ে বসেছে যে একেবারে গুটি কয়েক কিছু আল্লাহর বান্দা ব্যতীত কারো কাছে লোকেরা সজোরে তাকবির শুনে না বললেই চলে মৃত এই সুন্নাহটিকে পুনরুজ্জীবিত করার জন্য এবং উদাসীনদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই তাকবীরগুলো আমাদের সশব্দে পড়তে হবে ইবনু অমর এবং আবু হরাইরা রদিয়াল্লাহ আনহুমা দিলহজের প্রথম দশ দিনে বাজারে গিয়ে সশব্দে তাকবির দিতেন আর লোকেরা তাদের তাকবির শুনে নিজেরাও তাকবির দিত মানুষকে তাকবির দেওয়ার কথা স্মরণ করিয়ে দেওয়ার কারণ মূলত এই যে প্রত্যেককে এই তাকবির আলাদাভাবে দিতে হবে জামায়াতবদ্ধভাবে নয় কেননা সারিয়াতে এই তাকবির জামায়াতবদ্ধভাবে দেওয়ার কোনো ভিত্তি পাওয়া যায় না এতক্ষণ আলোচনা হলো আমরা কি কি জিকির করতে পারি তা নিয়ে আল্লাহ জিকিরের পর অন্য একটি গুরুত্বপূর্ণ আমল হলো সিয়াম এই দিনগুলোতে আমরা সাধ্য অনুযায়ী সিয়াম পালন করতে পারি রাসুল্লাহি সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন যারা শুধু আল্লাহর জন্যই সিয়াম রাখে প্রত্যেক দিনের সিয়ামের জন্য জাহান্নাম থেকে এমন এক পরীক্ষা সমান দূরত্ব দূরে সরে যাবে যা কিনা আসমান আর জমিনের দূরত্বের সমান সুহান আল্লাহ যদি অন্য সময়ে সিয়াম রাখার এই ফজিলত হয় তাহলে চিন্তা করে দেখুন এই দিনগুলোতে সিয়াম রাখলে জাহান্নাম আপনার থেকে কত দূরে সরে যাবে সিয়াম রাখার পুরস্কার হলো এই যে আল্লাহ আজাল্লাহ জান্নাতিদেরকে বলবেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়াহ বিগত দিনসমূহে তোমরা যা কিছুই আগে প্রেরণ করেছ তার জন্য তোমরা তৃপ্তি সহকারে খাও এবং পান করো সুরাতুল হক আয়াত সংখ্যা চব্বিশ আর একজন সিয়াম পালনকারী সিয়াম ভাঙ্গার পূর্ব মুহূর্তে একটি মকবুল দোয়া তথা কবুল হয় এবং দোয়াও পুরস্কার হিসাবে পেয়ে থাকেন অন্য সব আমলে আল্লাহ সোয়া বৃদ্ধি করেন সাত গুণ থেকে সাতশত গুণ পর্যন্ত একমাত্র সিয়াম এর ব্যতিক্রম কেননা আল্লাহ বলেছেন যে সিয়াম তার এবং কেবলমাত্র তারই জন্য আর আমরা তো জানি সিয়াম আল্লাহর জন্য সলাত আল্লাহর জন্য জিকির আল্লাহরই জন্য সমস্ত এবাদতি আল্লাহরই জন্য কিন্তু কেন আল্লাহ সিয়ামের বিষয়টি নির্দিষ্ট করে শুধু তার জন্য করলেন আপনাদের কি মনে হয় এর কারণ হলো এই যে সিয়াম এমন এক গোপন এবাদত যার প্রকৃত অবস্থা সম্পর্কে আল্লাহ ব্যতীত অন্য কেউই জানেন না কেউই জানে না আপনি কি সত্যিই সিয়াম ছিলেন নাকি ভান করেছিলেন আর তাই আপনার সিয়ামের জন্য আল্লাহ প্রতিদান দিবেন স্বয়ং নিজে ইব্রাহিম ইবনুহানি তার মৃত্যুর সময় সিয়ামরত ছিলেন মৃত্যুসজ্জায় তিনি তৃষ্ণাত্ম হয়ে যান আর তাই তার পুত্র পানি নিয়ে এসে পিতাকে পান করতে বললেন ইব্রাহিম জিজ্ঞাসা করলেন মাগরিব কি হয়েছে ছেলে বলল না পিতা বললেন এমন একটি দিনের জন্যই তো মানুষ আমল করে থাকে অতপর সিয়ামরত অবস্থায় তিনি তার রব্বে কারিমের নিকট চলে গেলেন নফিসা বিনতে হাসান ইবনু জাইদ এই মহিয়সী নারীও তার মৃত্যুসজ্জায় সিয়ামরত ছিলেন তার পুত্র তাকে জোর করে খাওয়াতে চেষ্টা করলে তিনি বলেছিলেন সুহান আল্লাহ আমি তিরিশ বছর ধরে আল্লাহর কাছে সিয়ামরত অবস্থায় মৃত্যুর জন্য প্রার্থনা করছি আর তুমি কিনা এখন আমার সিয়াম ভাঙতে চাইছো অতপর তিনি এই আয়াতটি তেলোয়াত করতে করতে তার রবের নিকট চলে গেলেন قل لمن ما في السماوات والارض قل لله كتب على نفسه الرحمه ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه বলো আসমানে আর জমিনে যা আছে তা কার বলুন আল্লাহরই দয়া করা তিনি তার জন্য কর্তব্য স্থির করে নিয়েছেন তিনি কিয়ামত দিবসে তোমাদের সবাইকে একত্রিত করবেন এতে কোনো সন্দেহ নেই সুরা আল আনআম আয়াত সংখ্যা বারো আলহামদুলিল্লাহ ধারাবাহিক এই দার্সের আজকের চতুর্থ পর্বে আমরা এই দশকে কি কি আমল করতে পারি সে ব্যাপারে জানলাম সে আমলগুলোর মাঝে একটি হলো বেশি বেশি আল্লাহ জিকির করা এবং অপরটি হলো সাধ্য অনুযায়ী সিয়াম পালন করা পরবর্তী পর্বে আমরা বাকি আমলগুলো নিয়ে আলোচনা করব বিজনিল্লাহি তাআলা আলা নাবিয়্যানা মুহাম্মদ وعلى آله وصحبه أجمعين والحمد لله رب العالمين